জাগরে জাগো আজি মুসলিম নজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার জাগো জাগরে জাগো আজি মুসলিম নজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার কি দোষ করেছি কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর কখনো বা সন্ত্রাসবাদী বলে মোদেরকে সাতাও কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও আলেম ওলামা জামা কখনো এরা চুরি তো করে না কেন চুরি করা পাক্কর আনে আছে মোদের মানা জাগো জাগো রে জাগো আজি মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাঁটি হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায় কেরাম কাটিয়েছে গরদানে রাখিতে ভারত মাতার নাম ইংরেজদের তাড়িয়ে আনিল ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা জাগো জাগো রে জাগো আজ মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার ক্ষুদিরাম বাদলুই বিনয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতায়ার কেউ আনেনি নাকি ক্ষুদিরাম বাদলু বিনয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতায়ার কেউ আনেনি নাকি আর কত দিবি আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি জমিয়েতে ওলামা ফাঁস করে দেবে আর নেই বেশি বাকি জাগো জাগো রে জাগো আজি মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার মৌলানা সৌগাত হিবজুর রহমান হুসেন আহমদ মাদানী আশফাকুল্লা রশিদ গাঙ্গুইকে ওরা চেনেনি মৌলানা শকাত হিবজুর রহমান হুসেন আহমদ মাদানি আশফাকুল্লা রশিদ গাঙ্গুইকে ওরা নি যাদের বুকে যাদের বুকের রক্ত রাঙা এই ভারতের মাটি তারাই হলো জমিয়েতে ওলামা যাদের আছে দাড়ি টুপি সেই দাড়ি টুপিরি তোমরা অসম্মান করেছ ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলে ভরেছ জাগো জাগো রে জাগো আজি মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার মুসলমানেরা কারু ধর্মে আঘাত করে না তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা মুসলমানেরা কারু ধর্মে আঘাত করে না তার মসজিদেতে হবে আজান কেন তুমি করো মানা আজানের আওয়াজ শব্দ দূষণ হয় তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই আজানের আওয়াজেতে কভু শব্দ দূষণ নাই এ এক ধর্মের প্রতি আঘাত হানা ছাড়া এতে আর কিছু তো নাই জাগো জাগো রে জাগো আজি মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার জাগো জাগো রে জাগো আজি মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার